আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে রাতে আমার মিরাজ হয়েছিল সে রাতে আমি মুসা আল্লাহ সাল্লামকে দেখতে পেয়েছি তিনি হলেন হালকা পাতলা দেহের অধিকারী ব্যক্তি যার চুল কোকড়ানো ছিল না মনে হচ্ছিল তিনি যেন ইয়ামন দেশীয় সানুয়া গোত্রের জনৈক ব্যক্তি আর আমি ইসা আল্লাহ সাল্লামকে দেখতে পেয়েছি তিনি হলেন মধ্যম দেহ বিশিষ্ট গায়ের রং ছিল লাল যেন তিনি এক্ষুনি গোসলখানা হতে বের হলেন আর ইব্রাহিম আলাহিসাল্লাম এর বংশধরদের মধ্যে তার সঙ্গে আমার চেহারার মিল সবচেয়ে বেশি অতপর আমার সম্মুখে দুটি পেয়ালা আনো হলো তার একটিতে ছিল দুধ আর অপরটিতে ছিল শরাব তখন জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে বললেন এ দুটির মধ্যে যেটি চান আপনি পান করতে পারেন আমি দুধের পেয়ালাটি নিলাম এবং তা পান করলাম তখন বলা হলো আপনি স্বভাব প্রকৃতিকে বেছে নিয়েছেন দেখুন আপনি যদি শরাব নিয়ে নিতেন তাহলে আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত